রমজান মাসকে পুরোপুরি কাজে লাগাতে এবং নিজেকে পরিবর্তন করতে যারা মনস্থির করেছেন তাদের জন্য সুসংবাদ কারণ এটি নিজেকে পরিবর্তনের সঠিক সময় রমজানে যেমন অনেক ভালো অভ্যাস করা যায় তেমনি অনেক বদ অভ্যাসও বাদ দেওয়া যায় নর্মালি কোনো প্ল্যান না থাকার কারণে আমরা অনেক টাইম ওয়েস্ট করে থাকি কিন্তু এখন একটু প্ল্যান ওয়াইজ আগানো উচিত রোজায় অনেক কিছু করা সম্ভব যা নর্মালি করা খুবই কঠিন চলুন আমরা এই রমাদান শুরু করি তবার মাধ্যমে তবা করতে হবে এমন ভাবে যাতে আমরা আর ওই কাজটা দ্বিতীয়বার না করি একনিষ্ঠভাবে তবা করতে হবে তবা করা সবসময় ওয়াজিব আল্লাহ রসুল প্রতিদিন একশো বার তবা করেছেন যেখানে আল্লাহ রসুল প্রতিদিন একশো বার তবা করেছেন সেখানে আমাদের তো আরো বেশি করা উচিত দ্বিতীয়ত হারাম থেকে নিজেদের দূরে রাখা হারাম বলতে যে কোনো কিছুই হতে পারে যেমন সিগারেট ফ্রি মিক্সিং মিথ্যা কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিব্বার হেফাজত করা তৃতীয়ত কোরআন তেলবাদ দিনে অ্যাটলিস্ট দশ আধ হল কোরআন তেলবাদ করা এবং তা যদি সম্ভব হয় বুঝে পড়া এবং কিছু সুরা মুখস্থ করা চতুর্থ দোয়া করা বেশি করে দোয়া করা এবং টার্গেট করে দোয়া মুখস্থ করা অ্যাকচুয়ালি এই রোজা সুরা এবং দোয়া মুখস্থ করার একটি উত্তম সময় পাঁচ জামাতে সালাত আদায় করা এবং এটি অভ্যাসে পরিণত করা ছয় স্ত্রী পুত্র সহ পরিবারের সকল সদস্যকে নিয়ে বসে রমজানের মাসায়ালা মাসাইল আলোচনা করা এবং ছোটদের রোজা পালনে উদ্বুদ্ধ করা সাত সাদাকা যত সম্ভব অন্যদের সাহায্য করুন কারণ এ মাস সাহায্য করার জন্য উত্তম সময় আট খুবই গুরুত্বপূর্ণ কাউকে না কাউকে ইফতার করা অ্যাটলিস্ট একজনকে হলে নয় ইতিকাফ নেওয়া রমজানের শেষ দশকে আছে লাইলাতুল কদর যে রাত হাজার মাস থেকে উত্তম তাই এই দশকে মসজিদে ইতিকাফ করার বিধান এসেছে লাইলাতুল কদর পাওয়ার জন্য নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এভাবে ইতিকাফ করেছেন সুতরাং যার ইতিকাফ করার সুযোগ রয়েছে তার জানা উচিত এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক মহান করুণা আর যার পুরো দশ দিন ইতিকাফ করার সুযোগ নেই তিনি যে কয়দিন পারেন ইতিকাফ করতে পারেন দশ নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করা এবং এটি অভ্যাসে পরিণত করা তাহাজ্জুদের সময় দোয়া আল্লাহ কবুল ফিরিয়ে দেন এই রোজা আমাদের জন্য কল্যাণ বয়ে আনুক ইনশাআল্লাহ আপনারা চাইলেই পারবেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দিক আমিন